সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে জানায় হাজারো সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে জানায় হাজারো সালাম আমি রাসূল নামের তরি নিয়ে ভেসে চলেছি তোমার পথে থাকবো আমি শপথ করেছি আমি রাসুল নামের তরি নিয়ে ভেসে চলেছি তোমার পথে থাকবো আমি শপথ করেছি রাসুল প্রেমে চাই নাই আমি কোন রকম ফা রাসুল প্রেমে চাই নাই আমি কোন রকম ফা ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি রাসুল প্রেমের হৃদয়টাকে সপে দিয়েছি তার পথে সারা জীবন হেঁটে চলেছি আমি রাসুল প্রেমের হৃদয়টাকে সপে দিয়েছি তার পথে সারা জীবন হেঁটে চলেছি রাসুল প্রেমে চাই নাই আমি কোন রকম ফাঁক রাসুল প্রেমে চাই না আমি কোন রকম ফাঁক ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ মুখে মুখে বুকে বুকে রসুল নামটি থা মুখে মুখে বুকে বুকে রসুল নামটি থা کانے بازوک شو دو اللہ ن میرڈا یار رسول اللہ یا حبیب اللہ یا رسول اللہ یا حبیب اللہ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে জানায় হাজারো সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে জানায় হাজারো সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে জানায় হাজারো সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে জানায় হাজারো সালাম